أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني سائر في طريق الحق يا جند الله سائر خير في طريق الحق يا جند الله جند الله جند الله جند الله جند الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد অনেকে জিহাদ বলতে খুব সাদামাটাভাবে কিছু মানুষ জড়ো করে তাদেরকে কিতালের ব্যাপারে তাহরিদ করে জিহাদের ব্যাপারে কিছু আয়াত হাদিস মুখস্থ করিয়ে একসাথে কিছু একটা করা মনে করে থাকেন আমাদেরকে এই কিছু একটা এর গভীরে যেতে হবে বাস্তবে জিহাদ কিভাবে করতে হবে তা জানতে হবে কিভাবে দুনিয়ার বিভিন্ন দেশের মুজাহিদিনরা জিহাদ করছেন সেটা জানতে হবে তা না হলে এই কিছু একটার ব্যাপারে ভাষা ভাষা ধারণা নিয়ে কাজ করতে গেলে আমরা এই জমিনের জিহাদকে হয়তো আরও অনেক পিছিয়ে দিব আর আমরা সেটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এবং সকল ব্যাপারে শুধু আল্লাহর ওপরেই ভরসা করি শাইখুল মুজাহিদ ইমাম আবদুল্লাহ আজ্জাম রাহিমাহুল্লাহ এক বক্তব্যে বলেছেন জিহাদ চারটি পর্বে সমন্বয়ে গঠিত এক হিজরত দুই ইদাত বা প্রস্তুতি তিন রিবাদ চার কেতাল তিনি আরও বলেছেন ইদাত ছাড়া কেতাল করা সম্ভব নয় রিবাদ ছাড়াও কেতাল করা সম্ভব নয় তবে প্রত্যেক মুজাহিদকেই আলাদা আলাদাভাবে এই চারটা পর্বে কাজ করতে হবে এমনটা নয় এটা হলো সাধারণভাবে যে কোনো জিহাদের জন্য পর্ব মুজাহিদিনদের একদল এগুলো করলেই হবে ইনশাল্লাহ যেমন হিজরত মক্কার মুহাজিররা হিজরত করেছিলেন কিন্তু মদিনার আনসাররা হিজরত করেননি তারা হিজরত করতে সহায়তা করেছেন তারা দিয়েছেন নুসরত মদিনার আনসাররা আনসার হওয়ার পরেই কেবল মক্কার মুহাজিরদের জন্য হিজরত করা সম্ভব হয়েছে আল্লাহ তাদের সবার উপর রাজি থাকুন আবার হিজরত করতে গেলে যে বর্তমানে এক দেশ থেকে অন্য দেশে যেতে হবেই এই চিন্তাধারাও যথেষ্ট আলোচনার দাবি রাখে এসব বর্ডার তো মাত্র সেদিন ব্রিটিশ কাফির ক্রুসেডাররা যাবার সময় এঁকে দিয়ে গেছে এছাড়া মক্কা থেকে মদিনার দূরত্ব হয়তো টেকনাফ থেকে তেঁতুলিয়া এর দূরত্বের কাছাকাছি হতে পারে তাহলে বড় যে কোনো দেশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে গেলে তো এর চেয়েও বেশি দূরত্ব অতিক্রম করতে হয় তাই বোঝা যায় হিজরত মূলত নিজের দিনকে হেফাজত করার জন্য অন্যত্র চলে যাওয়া সেটার দূরত্ব নির্দিষ্ট নেই একই দেশের ভিতরে হিজরতের ব্যাপারে ইমাম আনোয়ার আল আওলাকি তার হিজরত লেকচারে বিস্তারিত আলোচনা করেছেন এছাড়া অনেক সময় একই দেশে থেকেও অনেক মুজাহিদ নিজের বাড়িঘর ছেড়ে দিতে বাধ্য হন সেটাও হিজরত হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা বর্তমানে মক্কার মুহাজির না হয়ে মদিনার আনসারদের ভূমিকায় থাকতে পারি তাহলেও জিহাদের প্রথম পর্বে আমাদের অংশগ্রহণ থাকলো ইনশাআল্লাহ এটাই বর্তমান যুগের জিহাদের মূল স্রোত সবাই জিহাদের জন্য নুসরত দেওয়ার চেষ্টা করছেন সবাই আনসার হবার চেষ্টা করছেন যেমন আনসারা শরিয়া আনসারা দিন জাবাতান নুসরা খোরাসানের তালেবান মুজাহিদগণ যারা এই যুগের জিহাদে সুতিকাগার হিসেবে কাজ করছেন তারাও আরব মুজাহিদিনদেরকে নুসরত দিয়েছেন তাই আমাদের সবার আনসার হওয়া উচিত আমরা যেভাবে নিজেদের যান মাল সন্তানদেরকে রক্ষা করি সেভাবে মুজাহিদিনদেরকে রক্ষা করা উচিত নিজের ঘরে তাদেরকে জায়গা দেওয়া উচিত যাতে তারা জিহাদের কাজ সুন্দরভাবে আঞ্জাম দিতে পারেন এছাড়া এদেশ থেকে সবাই হিজরত করে অন্য দেশে চলে গেলে এই দেশে মুরতাদদেরকে হটিয়ে ইসলামী শরিয়া কায়েম করবে কারা এদেশ তো তাহলে আজীবনের জন্য মুরতাদের দখলে থেকে যাবে আমাদের এলাকার মুজাহিদিনরা জিহাদে শরিক না থাকলে অন্য দেশের মুজাহিদিনরা এসে তো এখন বাংলাদেশকে তাগুত মুরতাদের থেকে উদ্ধার করে দিবেন না আমাদের এলাকা আমাদেরকেই সামাল দিতে হবে এমনিতেও এখানে শরীয়তের পুনর্বিজয় করা ইজমা অনুযায়ী আমাদের ওপর ফরজে আইন তাই আমরা নিজেরা আনসার হয়ে এদেশের মজলুম মুসলমান ও মুজাহিদিনদেরকে হিজরত করে আসার সুযোগ দেওয়া উচিত জিহাদের দ্বিতীয় পর্ব হল ইদাদ ইমাম আবদুল্লাহ জাম রাহিমাহুল্লাহ আরও বলেছেন প্রতিটা ঘন্টা কিতালের জন্য রয়েছে হাজারো ঘন্টার প্রস্তুতি জিহাদের প্রস্তুতি চলে মাসের পর মাস কিন্তু কিতাল চলে স্বল্প সময়ের জন্য মাসে একদিন কিংবা দুই মাসে একদিন সত্যি যুদ্ধের জন্য কুফফারদের প্রস্তুতি দেখলে ইমাম আবদুল্লাহ আজ্জাম রাহিমাহুল্লাহের কথার মাহাত্ম বোঝা যায় ইরাক যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কুফফাররাও কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে লজিস্টিক সাপোর্ট সঞ্চয় করেছে কিন্তু সেখানে তাদের যুদ্ধ চলেছে মাত্র কয়েক সপ্তাহ অর্বাচিন্ডাই কেবল জিহাদের এই পর্বে তাড়াহুড়া করে সকল প্রস্তুতির কাজ বিনষ্ট করতে চাইবে বোকারাই কেবল সবরের অভাব হেতু এই পর্বে কাজ করতে চাইবে না আর বাস্তবিক এই পর্বে কাজ করা খুবই কষ্টকর কারণ চোখের সামনে কোনো সুস্পষ্ট ফলাফল এই পর্বে দেখা যাবে না হয়তো মুজাহিদ উমারা শুধু এই পর্বে সার্বিক প্রস্তুতির অগ্রগতি বুঝতে পারবেন হয়তো নিরাপত্তার স্বার্থে তারা সকল মুজাহিদিনদের সাথে এই অগ্রগতি নিয়ে সাধারণভাবে আলোচনাও করবেন না এই পর্ব হলো শ্রবণ ও আনুগত্যের পরীক্ষার এক পর্ব কারণ অনেক সময় হাতে অস্ত্র থাকবে সুযোগ থাকবে কোনো অপারেশন করার কিন্তু সার্বিকভাবে ইদাজ শেষ না হওয়ায় হয়তো অপারেশনের অনুমতি মিলবে না একমাত্র মুজাহিদিন উমারা ভালো বুঝবেন এখন কি অপারেশন করার মতো সামর্থ্য মুজাহিদিনদের জামাত অর্জন করেছে কি না কারণ তারা সার্বিক পরিস্থিতির ব্যাপারে জানবেন ঈদাত পর্বের জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ই নেওয়া দরকার এর চেয়ে কম সময়ে কাজ করতে গেলে প্রস্তুতি ঠিকমতো না নিয়ে অপারেশন শুরু করে দিলে যে কোনো জিহাদি তানজিমের জন্য তাদের মঞ্জিলে পৌঁছা কষ্টকর হয়ে যাবে অর্ধেক প্রস্তুতি নিয়ে কিতাল শুরু করে দিলে হয়তো নিম্নশ্রেণীর কিছু মোরতাদ পুলিশ কিংবা সৈনিককে কতল করা যাবে কিন্তু জিহাদের মূল মাকসাদ হাসিল করা কষ্টকর হয়ে যাবে ব্যক্তিগতভাবে ওই মুজাহিদিনরা সাফল্য লাভ করবেন কিন্তু এই অঞ্চলের মুসলিমদের পরিস্থিতির কোনো পরিবর্তনের সম্ভাবনা তখন থাকবে না এই পাঁচ সাত বছর আগে ইয়েমেন মালি সিরিয়াতে রিবাত কিতাল পর্ব শুরু হওয়ার আগে এসব দেশের মুজাহিদিনরা এই ইদাত বা প্রস্তুতি পর্বে কাজ করছিলেন এই ইদাত পর্ব ব্যক্তিগতভাবে সকল মুজাহিদ নাও পেতে পারেন যেমন এদেশে যদি এখন জিহাদের কিতাল পর্ব চলতো তাহলে নতুনভাবে জিহাদের পথে কেউ আসলে হয়তো ইদাত কিংবা রিবাদ পর্ব উনি পেতেন না যদিও ব্যক্তিগতভাবে ওনাকে কিছু কিছু বিষয় শিক্ষা করতে হবে জেহাদের তৃতীয় পর্ব রিবাদ এটা মূলত উভয় পক্ষ একে অন্যকে ভীত সন্ত্রস্ত করে রাখার পর্ব এই পর্বে মুজাহিদিনরা ছোট ছোট অপারেশন শুরু করেন কিন্তু পুরো একটা এলাকা তাদের সম্পূর্ণ নিজেদের আয়ত্তে নেয়ার মতো শক্তি তখনও অর্জিত হয় না এই পর্বে মুজাহিদিনরা নিজেদের ব্যানার প্রকাশ করেন তাদের নির্দিষ্ট সংবাদ প্রকাশক কাজ করা শুরু করেন এই পর্বে মুজাহিদিনরা মাঝে মাঝে মিডিয়ায় অডিও ভিডিও বার্তা পাঠান তাদের লক্ষ্য উদ্দেশ্য বারবার সাধারণ মুসলমানদের কাছে পরিষ্কার করতে থাকেন এই পর্বে মুরতাদ কাফিরদের ক্ষতি সাধন করে মুজাহিদিনরা তাদের ভীত সন্ত্রস্ত করে তুলেন এটা দেখে সাহসী মুসলমান যুবকরা মুজাহিদিনদের সাথে যোগ দিতে থাকেন আবার মুরতাদ কাফির বাহিনীও মুজাহিদিনদের ওপর মাঝে মাঝে আক্রমণ চালায় এটা অনেকটা কিতাল পর্বের জন্য একটা সূচনা পর্বের মতো কাজ করে পাকিস্তানের শহরাঞ্চলে যেরকম জিহাদ চলছে এই পর্ব অনেকটা সেরকম ইরানের মুজাহিদিনরা কিছুদিন আগেও এই পর্বে ছিলেন এই পর্ব সকল মুজাহিদ নাও পেতে পারেন অনেকে ইরাদ পর্বে শহীদ হয়ে যেতে পারেন অনেকে কিতাল পর্বে এসে যোগ দিতে পারেন কিন্তু একটি এলাকার জিহাদকে এই পর্ব অতিক্রম করতে হবে জিহাদের চতুর্থ পর্ব হলো কিতাল এই পর্বে মুজাহিদিনরা সরাসরি কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন কাফির মুরতাদ বাহিনীর সাথে অনেক ক্ষেত্রে সম্মুখ যুদ্ধ হয় অনেক সময় সনাতন ধর্মী সামরিক অভিযান চালাতে হয় সোমালিয়া বা আফগানিস্তানে জিহাদ এখন কিতাল পর্বে রয়েছে বলে আমরা ধারণা করতে পারি অনেক মুজাহিদ হয়তো রিবাদ কিংবা ইদাত পর্বে শহীদ হয়ে যেতে পারেন তাই এই পর্ব সবাই নাও পেতে পারেন মূল কথা এই পর্বগুলো সামষ্টিকভাবে একটা এলাকার জিহাদ অতিক্রম করবে আমরা নিজেরা যে পর্বেই থাকি না কেন সে পর্বের কাজ সঠিকভাবে আঞ্জাম দেওয়া মানেই হলো আমরা জিহাদ ফিসাবিলিল্লাতে ঠিকমতো সামিল আছি বরং কোনো কোনো ক্ষেত্রে কিতাল পর্ব থেকে ইদাত পর্ব আরও বেশি কষ্টকর হয় তাই আরও বেশি সবের অধিকারী হতে পারে কারণ ইদাত পর্বে একদল মুজাহিদের প্রস্তুতির কাজ আঞ্জাম দেওয়ার ফলে কিতাল পর্বে শত শত মুজাহিদ জিহাদে শরিক হওয়ার সুযোগ পান অনেকে শহীদ অনেকে গাজী হবার সুযোগ পান একটি মসজিদ নির্মাণের সাথে জড়িত থাকা যদি সৎকায় জারিয়া হয় তাহলে একটি জিহাদের ময়দান প্রস্তুত করার কাজ সৎকায় জারিয়া হবে না কেন অনেকে ঈদাত পর্বের সময়ে প্রস্তুতির কাজকে পিছনে বসে থাকা কিংবা জিহাদের পথে না থাকা হিসেবে চিন্তা করেন যা তাদের দূরদর্শিতা বা ইলমের অভাব থেকে তৈরি হয় আমরা যেন এরকম মানুষের চিন্তাধারা দ্বারা প্রভাবিত না হই আল্লাহ যেন আমাদের সবাইকে জিহাদের নামে কিছু একটা না করে সঠিক পদ্ধতিতে জিহাদ করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে পিছনে বসে থাকা নিফাকি থেকে দূরে রাখেন এবং জিহাদের জন্য তারাহুরা প্রবণতা থেকে দূরে রাখেন তিনি যেন আমাদের এই দুইয়ের অবস্থানের মধ্যবর্তী সঠিক স্থানে থেকে জিহাদ করার তহবিক দান করেন একমাত্র তিনিই সকল দোষ ত্রুটি থেকে পবিত্র তিনি ছাড়া সঠিক পথ প্রদর্শনকারী আর কেউ নেই غدا علينا أسود العرين نمضي أماما أبد لا نلين عهدا علينا أسود العرين نمضي أماما أبد لا نلين حتى إذا حان النفير عدنا جنودا نلبي المسير حتى إذا حان النفير عدنا جنودا نلبي المسير الرجيم